عليه وسلم المؤمن للمؤمن كالبنيان المرصوص يشد بعضه بعضا وشبك بين أسابيه وقوله صلى الله عليه وسلم مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم كمثل الجسد إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد تداعى له سائر الجسد بالحمى والسهر ويأمرون بالصبر عند البلاء والشكر عند الرخاء والرضا بمر القضاء إلى آخره মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আহলে সুন্নতল জামাতের অন্তর্ভুক্ত করেছেন তার খাস রহমত বলুন আলহামদুলিল্লাহ সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কোরআন এবং সন্নাকেই দিনের উৎস হিসাবে দিনের দলিল হিসাবে নেওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম নাজিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের ওপর যিনি মানুষের আকিদা এবাদাত আমল সব কিছুর ইসলাম সংশোধনের জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে সংশোধনের জন্য রসুল হয়ে প্রেরিত হয়েছেন আমাদের ধারাবাহিক আলোচনা আকিদা আল ওয়াসেতিয়ার আজকে পর্ব নম্বর চল্লিশ এবং এটি হচ্ছে আমাদের এই কিতাবের সর্বশেষ আলোচনা এর মাধ্যমে এই কিতাব ইনশা আল্লাহ তালা সমাপ্ত হবে এখন একটা চল্লিশ হয় তাহলে ওটা বন্ধ করে দিতে হবে জাকাল্লাহ আলোচনার বিষয়বস্তু যেমন আল্লামা শেখ সালুল ফৌজান হাফিজাহুল্লাহ তালা আল্লামা শেখ সালুল ফৌজান হাফিজাহুল্লাহ তালা তার এই সারহে ভাষ্যে বলছেন বিষয়বস্তু সম্পর্কে ফসলুন ফিবয়ানে মোকাম্মেলাতিল আকিদা মিম্মা কারিমিল আখলাকি ও মাহাসেনিল আমালে আল্লাতিয়াত আহ্লাহসন্না বলছেন যে এই অধ্যায় হচ্ছে আকিদার পরিপূর্ণতা দানকারী বিষয়গুলির বর্ণনা সম্পর্কে যে বিষয়গুলি আকিদাকে পরিপূর্ণ করে এটা হচ্ছে মৌলিক আকিদা যা ছাড়া ইমান ইসলাম থাকে না ইমান ইসলাম ভঙ্গ হয়ে যায় আর কিছু কিছু আকিদার সাথে সম্পর্কে বিষয় রয়েছে যেগুলি আকিদাকে পরিপূর্ণ করে পারফেক্ট করে এগুলি না থাকলেও আকিদা নষ্ট একেবারে হবে না তবে আকিদা দুর্বল হবে আকিদা অসম্পূর্ণ হবে বিশুদ্ধ আকিদা হবে না তবে ইসলাম ইমান ভঙ্গ হবে না তো আজকের আলোচনাতে আকিদার পরিপূর্ণতা দানকারী বিষয়গুলি রয়েছে সেগুলি কি হতে পারে বলছেন মিম্মা কারিমিল আখলাক উত্তম চরিত্র সম্পর্কীয় বিষয় যেসব গুণাবলীর দ্বারা মানুষ উত্তম চরিত্র গঠন করতে পারে অমাহাসেনিল আমাল এবং ভালো আমলগুলি সম্পর্কে এল্লাতিয়া তাহাল্লা বেহালুসন্না যেগুলি দ্বারা আহলে সন্ন্যতল জামাত নিজেদেরকে সুসজ্জিত করে অলঙ্কৃত করে কিছু কিছু আমল রয়েছে মানুষের জন্য সাজস্বরূপ অলঙ্কার স্বরূপ যদি ওই আমলগুলি না থাকে তার মানে সেই লোকটি যেন সাজবিহীন অলঙ্কারবিহীন হ্যাঁ একেবারে সাধারণ অবস্থায় আছে যে অবস্থায় দেখতে বেশি লাগে ভালো লাগে না চিন্তা করুন আপনি একজন মানুষ হিসাবে আপনার শরীরে এখন যত সুন্দর পোশাক আছে তত আপনাকে সুন্দর লাগছে হ্যাঁ যত সুন্দর পোশাক থাকে তত দেখতে ভালো লাগবে আপনার যদি এই যে যুবাটা আছে সব এটা খুলে দেন গেঞ্জিতে আছেন টুপিটা আছেন গোতরা বা টুপিটা খুলে দিয়েছেন গেঞ্জিতে আছেন আর একটা লুঙ্গি আছে দেখতে মোটামুটি লাগছে কিন্তু অত ভালো লাগে না কিছুটা সাজবিহীন হইলেন এরপরে যদি কেউ যদি হ্যাঁ গেঞ্জি খুলে ফেলে হ্যাঁ মাথাও খোলা গেঞ্জিও খোলা খালি গায়ে খালি গায়ের ছবি দেখেন কত দেখতে বেশি লাগে অনেকে কিন্তু খালি গায়ে পাকশাক করে আর খালি গায়ে ছবি রাখে একেবারে নগর লাগে আপনি নিজের ছবি নিজে দেখবেন ছবি করে খালি পায়ে পায়ে স্যান্ডেল নেই জুতা নেই নিজের পা দেখতে খারাপ লাগে পায়ের ছবি দেখতে খারাপ লাগে ঠিক কিনা কারণ পায়ে সাজ নেই পায়ের সাজ হচ্ছে মোজা পায়ের সাজ হচ্ছে জুতা বা স্যান্ডেল নেই সেই জন্য অলঙ্কারবিহীন খালি গায়ে শরীর একবারে শরীর দেখাচ্ছেন কিন্তু দেখতে ভালো লাগে না জি হ্যাঁ আর কেউ যদি রানের উপর হাফ প্যান্ট পরে থাকে তো আরো কত নোংরা লাগে দেখতে কত বেশি লাগে তো অথচ হয়তো সে হারাম কাজ করছে না টাকানো থেকে নাভি পর্যন্ত ঢাকা আছে বলবো না যে হারাম কাজ করছে ঠিক না তে ফরজ ভঙ্গ করেনি হয়তো সে ঠিক ওই রকমই আকিদার বিষয়টা বুঝে নেই দিয়ে কারণ যখন বলেছেন অলঙ্কারের কথা সাজের কথা বলেছে সালের ফজান তো এই বিষয়টাকে এইভাবে বুঝেন যে যেমন একটা লোক নাভি থেকে একটা পুরুষ মানুষ যদি নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখে তাহলে তার ফরজ সতর লজ্জাস্থান আবৃত না সে হারাম নাজাজ কাজ কিছু করল না ঠিক তেমনি আখিদের বিষয় কিছু মৌলিক বিষয় রয়েছে সেগুলি থাকলে সে মুসলিম কিন্তু বেশ কিছু বিষয় রয়েছে আকিদার যেগুলি আকিদাকে সুসজ্জিত করবে একজন মুসলিমকে একজন মুসলিমের মতো মুসলিম করবে আইডিয়াল মুসলিম করবে আদর্শ মুসলিম করবে সেগুলি নেই তাহলে সেই ব্যক্তি সহি আকিদার হইলেও তার আকিদার ত্রুটিযুক্ত বা ত্রুটিপূর্ণ এই বিষয়গুলি হচ্ছে আজকের বিষয়বস্তু আগের আলোচনার সাথে গত সপ্তাহের আলোচনার সাথে সম্পর্ক হচ্ছে গত সপ্তাহে মৌলিক বিষয়গুলি আলোচনা করা হয়েছে আহলে সন্ন্যত আল জামাতের বৈশিষ্ট্য সম্পর্কে ছয় থেকে সাতটি বিষয় আলোচনা করা হয়েছে যেগুলি আহলে সন্ন্যত আল জামাতের মৌলিক বৈশিষ্ট্য সেগুলি যদি না থাকে তাহলে আহলে সন্ন্যতি না আহলে বিদাত আহল দলাল গুমরা তাহলে আহলুল কিতাব সন্না নয় তাহলে আহলুল হাদিস নয় আহলে হাদিস নয় নাম আহলে হাদিস দিলে হবে না হ্যাঁ আসাবুল হাদিস নয় তাহলে সালাফি নয় জি হ্যাঁ তাহলে মোহাম্মদিন মোহাম্মদ রসুর উল্লাহামের সাথে নিষ্পতি সম্পৃক্ততা হচ্ছে মিথ্যে এগুলো হচ্ছে মৌলিক বিষয় যেগুলি গত রবিবারের আলোচনায় উনচল্লিশ নম্বর পর্বে বর্ণনা করা হয়েছে আজকে এই মৌলিক বিষয়গুলিকে সুসজ্জিত করবে বা মৌলিক বিষয়গুলির সাথে আহলে সন্ন্যতাল জামাতকে এই বৈশিষ্ট্যগুলি গুণাবলীগুলি সুসজ্জিত একজন আহলে সন্ন্যাত করবে সুসজ্জিত একজন আহলে হাদিস হবে সালাফি হবে সুসজ্জিত একজন মোহাম্মদী হবে রসুল্লাহাম সাথে সত্যিকার তার সম্পর্ক হচ্ছে পারফেক্ট সম্পর্ক এই বিষয় নিয়ে আলোচনা বলছেন শেখুল ইসলাম ইবনে তাইমা রহমাহ সোম্মা হুম্মা হাজহিল ওসুল অতপর আহলে সন্নত হুম মানে তারা কারা আহলে সন্নত ওয়াল জামাত মাহাজহিল ওসুল এই যে বুনিয়াদী বিষয়গুলি বা মৌলিক বিষয়গুলি যে আহলে সাঁতাল জামাতের বৈশিষ্ট্য সম্পর্কে গত আলোচনাতে বলা হয়েছে এগুলির সাথে সাথে আমি যে আলোচনাগুলি আজকে করছি সেগুলি থাকতে হবে আহলে সন্ন্যাতের ভিতরে তাহলে আহলে সাঁতাল জামাতের আকিদা মানহাজ কি হবে পরিপূর্ণ হবে সম্পূর্ণ হবে না হলে অসম্পূর্ণ থাকবে বলছেন এক নম্বর ইয়া মরুনা বিল মারুফ আমি পয়েন্ট টু পয়েন্ট বলি অনেকগুলি পয়েন্ট আছে দশ বারোটা করা যেতে পারে ইয়া মরুন আবিল মারুফ আহলে সতাল জামাতের চরিত্র হচ্ছে বা আদর্শ হচ্ছে যে তারা ভালো কাজের উপদেশ দেবে ভালো কাজের উপদেশ দেবে এর কয়টি স্তর রয়েছে তিনটি স্তর আছে এটাও আহলে সন্ন্যতকে জানতে হবে ভালো কাজের উপদেশ দেওয়া হুকুম দেওয়া মানে একেবারে হাতে অস্ত্র ধরে নেওয়া এটা খারেজিদের তরিকা বল প্রয়োগ ছাড়া হ্যাঁ কোনো কথা নেই কারো ভুল হইলেই হ্যাঁ লাঠি ধরে নাও সে নিজের ছেলে মেয়েদের তরবিয়ত বা স্ত্রী তরবিয়ত থেকে শুরু করেন নাম হচ্ছে আহলে হাদিস কিন্তু স্ত্রী ভুল করলেই লাঠি ছেলে মেয়ে ভুল করলে হ্যাঁ পাড়া চড় হ্যাঁ ছাত্র মাদ্রাসার ছাত্র একটু ভুল করলে বা একটু পড়া ভুলে গেছে খানে ভুলে গেছে মায়ের ছাড়া কোনো কথা নাই এইসব হাফেজ শিক্ষকদের বা মাদ্রাসা শিক্ষকদের এগুলো চরিত্রহীনতা এগুলো আহলে সন্ন্যতের চরিত্র নাই তিনটা স্তর আছে হ্যাঁ উপদেশ দেওয়ার তিনটা স্তর আছে ঠিক তেমনি অন্যায়কে নির্মূল করারও তিনটা স্তর আছে এগুলো খেয়াল রাখতে একজন আহলে সন্ন্যত জামাতকে তারপর সবার জন্য সবটা না তিনটা স্তর আছে বলেই আমি নিজে মনে করবো যে আমি বেশি ক্ষমতা রাখি সুতরাং আমি ওপরটা থেকে শুরু করব আমি নিচে না নিচেও না আর মাঝখানও না একেবারে ওপরে অথচ আমার সেখানে আল্লাহ কর্তৃত্ব দেয়নি ওখানে আমার আমাকে আল্লাহ সেই যোগ্যতাই দেয়নি সেই যোগ্যতা হয় শাসকের না সেই যোগ্যতা হচ্ছে এমন ব্যক্তির যেই ব্যক্তি আপনি নন আপনি আপনার কোম্পানিতে কিছু দেওয়া নেওয়া করবেন কাউকে উঠিয়ে দেবেন যাও নিয়ে যাও উঠিয়ে দিয়ে দিলেন অথচ আপনি একজন কর্মচারী আপনি দেওয়ার কে দেবে আপনার বস দেবে আপনার কফিল দেবে অথবা আপনার কফিলে যদি কেউ যদি জিএম থাকে সে দিতে পারে যদি তাকে এই যদি ক্ষমতা দিয়ে থাকে তাহলে এই বিষয়গুলিতে বুঝতে হবে আপনি আপনার স্ত্রী ছেলে মেয়েদের উপর ক্ষমতা রাখেন কিন্তু আপনার ভাইয়ের স্ত্রী ছেলে মেয়েদের উপর সেই ক্ষমতা রাখেন না তখন বল প্রয়োগের বিষয়টি আসবে না তখন আসবে দুই নম্বরে কথার দ্বারা হ্যাঁ ভালো উপদেশ কথার দ্বারা অন্যায়ের প্রতিবাদ আর সেটাও যদি সম্ভব নয় তখন নিচে আসবে কোথায় হ্যাঁ এই জন্য ওলামার বলছে মাল কুদরাতে তিনটা যে স্তর আছে ক্ষমতা যেমন আছে তেমন ক্ষমতা নেই আর আপনার শুধু মুখে বলে নিন বলে আমি বলে নিয়েছি প্রতিবাদ করেছি আপনার বলা দিয়ে উদ্দেশ্য কি সংশোধন তো যদি আপনার বলা দিয়ে সংশোধন না হয়ে আরো বড় রোগ পয়দা হয়ে যায় বড় ভাঙন ধরে তো এই বলাতে তো কোনো লাভ নেই যেমন অনেকে আজকাল মনে করেন এসব অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলছে না এরা বোবা হয়ে গেছে এখন কেন নীরব আছে আরে ভাই এই বলে যদি আপনাকে ওই জায়গায় বসানো হয় যাকে বলতে বলছেন তাহলে আপনি যদি বলেন এই বলে আপনি জাতির লাভ করে দিতে পারবেন না আপনার নিজের লাভ হবে নাকি ক্ষতি হবে আপনারও ক্ষতি হলো আপনার জাতিরও ক্ষতি হলো ইসলামের ক্ষতি হলো তার লাভটা কি হলো আপনার উদ্দেশ্য তো আমরে বিলমার নাহেল মনকার করার হচ্ছে ইসলাম হ্যাঁ রাগঝাল মিটানো নয় হ্যাঁ আক্রোশ আছে আক্রোশ ঝেড়ে নিলাম আমি ব্যাস কেউ বলনেওয়ালা হলে আমি অপমান করেছি তাকে সে অন্যায় করেছি তাকে অপদস্থ করতে পেরেছি এটা তো উদ্দেশ্য নয় এটা মোটেই উদ্দেশ্য নেই এই ভুলগুলি আজকাল ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে মুসলিম যুবকদের মাঝে আর বেদাতিদের মাঝে যে এরা হক কথা বলে না হক কথা বইলে হকের ফায়দা করবেন হকলার ফায়দা করবেন না ক্ষতি করবেন এটা দেখার বিষয় এই মৌলিক বিষয়গুলি যদি মনে না রাখেন শুধু করোনা হাদিস পড়লে হবে না জি এইভাবে দিনকে বুঝতে হবে তাই সাহেব আমি কথাগুলি শেখ সাহেব ফজানের সারহাত থেকে বলছি তিনি বলছেন যে এখানে যে বিষয়গুলি বর্ণনা করা হয়েছে সেগুলি আগের যে আলোচনার সাথে সম্পর্কিত আর সেগুলির পরিপূর্ণতা দানকারী আলোচনা এতে আহলে সুনতল জামাতের এমন কিছু গুণ বর্ণনা করা হয়েছে বা বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে যেগুলি আকিদা হেয়ামি মোকাম্মেলাতিল আকিদা এগুলি আকিদাকে পরিপূর্ণ করে মৌলিক আকিদা নয় কিন্তু আকিদাকে পরিপূর্ণ করে তারপরে বলছেন যে আহলে সনতাল জামাত এলম হাসিল করে আমল করে যেগুলি হচ্ছে এই মূল নীতি যেগুলি বর্ণনা করা হয়েছে সেগুলিকে পরিপূর্ণতা দানকারী তার মধ্যে একটি হচ্ছে আমরিবুল মারুফ ভালো কাজের উপদেশ দেওয়া অন্যায় কাজে বাধা দেওয়া অন্যায় কাজে বাধা দেওয়া কোরআন করিমের আয়াত আপনাদের জানা আছে সুরে আলমরা আয়াত নম্বর একশো দশ আল্লাহ কি বলছেন কন্তুম খাই উম্মাতিন ওখরে জাতলিন নাসে তা আমর নবিল মারুফ ও তানহা কেন তো উমের নবিল্লা মারুফ কাকে বলে ভালো কাজ এই মারুফ কাকে বলে মারুফের সংজ্ঞা শেখ সাল ফাজান করেছেন বলছেন হুয়া ইসমন জামিউল্লেকুল্লে মাহিবুল্লাহ মিনাল ইমানে ওল আমাল ইসলে মারুফ একটি হ্যাঁ এমন ব্যাপক অর্থপূর্ণ শব্দ যা ওই সমস্ত কিছুকে সামিল সমস্ত ভালো কিছুকে সামিল যা আল্লাহ পছন্দ করেন সেটা ইমান হোক অথবা ভালো আমল হোক যেই ইমান এবং ভালো আমলকে আল্লাহ পছন্দ করেন সেগুলিকে কি বলা হয় মাউফ আর কেউ কেউ অংসঙ্গা করতে বলেছে আল মারুফ মা আরাফা হুসার শরীয়তে যেটাকে চেনেছে যেগুলো করো সেটা হচ্ছে মারুফ শরীয়তে যেটার উপর আপত্তি মান কারা হুসার যেটাকে মনকার বলেছে আপত্তিকর বলেছে সেটা নাজাজ হোক আর অপছন্দীয় সেটা হচ্ছে মনকার সেটা যে কোনো ইস্তার মনকার বড় মনকার শির কুপুরি হোক অথবা যে কোনো মনকার শরীর বিরোধী কাজ হোক অল মুনকার মুনকার ইসমন লেকুল্লে মা কে এক রাহুল্লাহ আনহু মুনকার হচ্ছে ওই সমস্ত কিছুর নাম মুনকার শব্দটি ওই সমস্ত কিছুকে সামিল যেসব কথা কাজকে এবং বিশ্বাসকে আল্লাহ ঘৃণা করেন এবং আল্লাহ নিষেধ করেন আল্লাহ পছন্দ করেন না এবং আল্লাহ নিষেধ করেছেন সেগুলি হচ্ছে মনকার যে কোনো স্তরের অন্যায়কে মনকার বলা যাবে এখানে বলতে গিয়ে শুধু এতটুকু বলেন যে ভালো কাজের উপদেশ দিবে অন্য কাজে বাধা দেবে একটি কথা ইবিন তাইম বলছেন আলা মা তু যে বহু সারিয়া শরীয়ত যতটা আবশ্যক করছে সেই অনুযায়ী ভালো কাজের আদেশ অন্যায় কাজে বাধা এটা কি হিসাবে করবেন বলছেন আলা মাহতুজেবু শরিয়া শরীয়তের বিধান যতটা আপনার জন্য ফরজ করছে ততটা করবেন ফরজ আপনার উপর না করে বসে আছেন আর ছোট কথা দিয়ে উদাহরণ দিলে ঘরের উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনার ছোট ছেলেকে কোনো ভুলের কারণে যদি আপনার বড় ছেলেটা মারে বরদাস্ত হবে কেউ বরদাস্ত করেন না কিন্তু বড় ছেলে এসে বলছে অন্যায় করেছে মেরেছি তাও মেনে নেবেন না অন্যায় করেছে আমার কাছে নিয়ে আসবে আমি বিচার করবো বাপ মা বিচার কর তুই কিসের বলেন না হ্যাঁ, তার মানে তোর এখানে এই যোগ্যতা নেই অথচ শাসন করেছে আদব শিখিয়েছে তারপর এটা মেনে নেবেন না ঘর দিয়ে পরকে বুঝার চেষ্টা করে তো শরীয়ত যতটা ফরজ করে এই কথার মানে কি বলছেন বেলিয়াদি হাত বল প্রয়োগ ক্ষমতা করবেন সোমাবিল লেসানে জবান দ্বারা সোমাবিল কালবে কেউ আবার অন্তর দ্বারা অনেকে আছে অনেক বিষয় আছে যে কোথাও বলা যাচ্ছে না তাহলে কি করতে হবে অন্তর থেকে অবশ্যই ঘৃণা রাখতে হবে মাসলেহা ক্ষমতাকে লক্ষ্য করে কতটা ক্ষমতা আমার যোগ্যতা কতটা অল মাসলেহা এবং স্বার্থ ফায়দা কতটা ফায়দাও দেখতে হবে যে এটি ফায়দা হবে কিনা খেলাফাল মোহতাজিলা এর বিপরীত হচ্ছে মোহতাজের আহলে সনাতল জামাত ক্ষমতা অনুযায়ী আমর বিল মানাহের মনকার করে পক্ষান্তরে মোহতাজেলা যদিও খাওয়ারেজের কথা সে উল্লেখ করেন শেখ সালফান কিন্তু খাওয়ারেজও খাওয়ারেজ নতুন যুগের খাওয়ারেজ বর্তমান যুগের হোক অথবা পুরাতন যুগের খাওয়ারেজ হোক আর মোতাজেলা হোক তারা আহলে সাঁওতাল জামাতের বিপরীত পথে গেছে হ্যাঁ শরীয়তে যা ফরজ করেছে সে অনুযায়ী নাই ফায়ারাও না তাদের মত হচ্ছে আন্নাল আমরা বিল মারুফ আন্নাহের মনকার হোয়াল খুরুজ আল আইম্মা তাদের বিশ্বাস যে ভালো কাজের উপদেশ আদেশ দেওয়ার অন্যায় কাজে বাধা দেওয়া মানে জালেম শাসকরা যদি জুলুম করে ওদের বিরুদ্ধে অস্ত্র নেবেরই বড় এটি হচ্ছে আমার বেল মার মন কার মতাজাল্লা খাওয়ারেজরা এই ভুল বুঝেছে আহলে সন্তাল জামাত এভাবে বুঝে নাই আহলে সন্তাল জামাত এসেছে তোমার ক্ষমতা কতটা দুই নম্বর কথা তোমার এতে ফায়দা কতটা কুদরাত এবং মাসলি হাতে দুটি কথা মনে রাখবেন সুতরাং কয়েকশো লোক যদি খুব আল্লাহওয়ালা হলিউল্লাহরা বেরিয়ে বলে যে আমরা এই এত মাজার শির্ক আছে কুফুরি আছে অথবা এই নাস্তিকের এত মাথা চাড়া দিয়েছে হ্যাঁ নামাজের কথা বললেই হ্যাঁ এই করো তো সেই করো পর্দার কথা বললে এই করো তো সেই করো এদের বিরুদ্ধে বেরিয়ে পড়ি আর এগুলি সবগুলিকে একটা কিনারা লাগিয়ে দিই তো ইসলামের ফায়দা করছেন মাসলেহাত না মাসলেহাত নয় ফায়দা না নোকসান এটা একটা দেখার বিষয় কুদরাত ক্ষমতা আপনাদের একশো বা এক হাজার লোক হ্যাঁ দেশের শতকরা একজন করে না আপনারা আর নিরানব্বই জন বেদিনের পাল তাদের মাঝে আপনার ক্ষমতা আছে কি নেই আপনাকে এই ক্ষমতাটা সরিয়ে দিচ্ছে না দিচ্ছে না এটাকে দেখার বিষয় কথা বোঝা গেছে না যাই নাই জি এমনকি যারা শাসক গোষ্ঠী এটাও বুঝেন নিজের দেশ ছাড়া পাশের প্রতিবেদী দেশে প্রতিবেশী দেশে এত বড় বড় জুল অত্যাচার হচ্ছে তারপরে কিছু করতে পারছে না হ্যাঁ অনেক ক্ষেত্রে করতে পারছে না আপনি অনেক ক্ষেত্রে করতে পারবে হয়তো কিন্তু অনেক ক্ষেত্রে করতে পারছে না এবং এইটাকে আপনার আজকালকার আইনে কি বলা হচ্ছে হ্যাঁ আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলা হচ্ছে না হচ্ছে না পাশের দেশে ধরেন মত চলছে জোয়া চলছে আর মুসলিমদের জুলম অত্যাচার চলছে এত ক্ষমতা থাকতে হবে হ্যাঁ ক্ষমতা থাকতে হবে এই জালেমকে দমন করার দ্বিতীয় হচ্ছে যে এই দমন করতে গিয়ে সক্ষম তার সাথে সাথে ফায়দা আছে কিনা এই দুটো বিষয় খেয়াল রাখতে হবে যদি দুটো থাকে তাহলে তখন নিজ নিজ হ্যাঁ, ক্ষমতামতা কি করবে বল প্রয়োগ করবে এই জন্য আমরা নাবালক ছেলেদের বল প্রয়োগ করি যেমনই আঠারো বিশ বছরের ছেলে হচ্ছে কে বল প্রয়োগ করেন না কেন অনেক সময় নিজে মার খেতে হবে বোঝা গেছে না যাই নাই হ্যাঁ এই ছিল একটি আলোচনা আর একটি বিষয় হচ্ছে ওয়ারাউনা ইকামাত আল হাজ ওয়াল জেহাদ ওয়াল জুমা ওয়াল আয়াদ মাল ওমারা আবরারান কান অফুজ্জারান আহলে সতল জামাতের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা হজ কায়েম করা বিশ্বাস করে যে হজ কায়েম করতে হবে জেহাদ কায়েম করতে হবে জুমা কায়েম করতে হবে ঈদ কায়েম করতে হবে মাল ওমারা শাসকদের সাথে সে শাসক খলিফা হইতে হবে জরুরি না বলছেন আবরার তারা নেক শাসক হোক খালিফাতুল মুসলিমিন হোক আমিরুল মমিন হোক অথবা ফুজ্জারান অথবা পাপিষ্ট হোক ফাজের ফাঁসে শাসক তারপরে বলছে এই জমা পড়ো হ্যাঁ এই জামাত করো এই ঈদ আজকে ঈদ হবে না আমরা ঈদ করি না সরকার মানি না আজকে ঈদ করবো চলবে না হ্যাঁ তারপরে যদি মুসলিম সরকার ফাঁসেকও হয় ফাঁসেক তারপরে বলে যে জেহাদে যেতে হবে দেশের রক্ষার জন্য বর্ডারে যেতে হবে যেতে হবে না যাবে না যে না যাব না তোমরা জালেম শাসক তোমরা দেখে না চলবে না তারপরে এইরকমই যতগুলি বিষয় রয়েছে যেগুলো সমষ্টিগতভাবে যেসব বিবাদবন্দী করা হয় সমষ্টিগতভাবে যেসব বিবাদবন্দী করা হয় মুসলিম শাসক যদি বলে তাহলে কি করতে হবে তাদের সাথে এগুলো করতে হবে এসব কাজে সহযোগিতা করতে হবে তিন নম্বর ওয়াহাফেজুন আলাল জামাত আহলি সনাতাল জামাত জামাত সহকারী সলাতের পাঁচ অক্ত নামাজের হেফাজত করে নাম বলবেন আলি সনাতাল জামাত নাম বলবেন আহুল আদিস আর জামাতের খবর নেই ফজরে খুঁজে পাওয়া যায় না নামে কিছুই হবে না এটা হচ্ছে কি আহল সনাতাল জামাতের হ্যাঁ আকিদার হ্যাঁ পরিপূর্ণতা দান করি বৈশিষ্ট্য জামাতে নামাজ পড়তে হবে ঘরে নামাজ পড়লে হবে না জি এক হচ্ছে যে নামাজ পড়েন না তাহলে তো ইফতারি মাসলা কুফরি বড় কুফরি না ছোট কুফরি জামাতে নামাজ পড়ে না তো গুনাগার আকিদা নষ্ট হয়ে ইসলাম থেকে বহিষ্কার না হইলেও গুনাগার আকিদায় ত্রুটি আছে না হইলে সে নিদ্রাকে ঘুমকে কি করে প্রাধান্য দিতে পারে তার ফজরের জামাতের উপর চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওম্মা বিশ্বাস করে আহলে সোনাতল জামাত হ্যাঁ, নাসিহার মানে কল্যাণকামী হওয়ার নাসিহা মানে হচ্ছে কল্যাণকামী হওয়া হিতাকাঙ্ক্ষী হওয়া দরদি হওয়া কার জন্য পুরো উম্মতে মুসলিমার জন্য উম্মতে মুসলিমার প্রত্যেককে দরদ রাখতে হবে এটা হচ্ছে আহলে সোনাতল জামাতের বৈশিষ্ট্য যদি মুসলিম জাতির হ্যাঁ, ব্যথায় ব্যথিত না হন ব্যথা মানে শুধু মার খাচ্ছে সেখানে ব্যথা না আরে মার খেলে কয়েকদিন মার খেলো দুনিয়ার কিছু ক্ষয়ক্ষতি হলো ওখানেও ব্যথিত হইতে অবশ্যই কিন্তু তার চাইতে বড় মুসলিম জাতি বেনামাজি ব্যথিত হইতে হবে এদেরকে কেউ নামাজি বানাবো তার চাইতে বড় হচ্ছে মুসলিম জাতি কবর মাজার পূজায় ডুবে আছে এই জন্য সবচেয়ে বড় ব্যথিত হইতে হবে এই জাতি থেকে লাভ থেকে যেই জাতি গাইরুল্লাহর ইবাদত করে কথা বোঝা গেছে সিরকি কুপুরি আকিদা রাখে যেই জাতি এমন আকিদা রাখে যেই আকিদা হিন্দুরা দেবদেবী সম্পর্কে রাখে ব্যথিত হইতে হবে তাদেরকে হৃদায়তের জন্য উদ্গ্রীব হইতে হবে তাদের কল্যাণের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়ার জন্য আর দিন নসিহা ওই হাদিস এখানে মনে রাখতে হবে পুরো ওম্মতের জন্য ওম্মতের শুধু নেক লোকের হিতাকাঙ্ক্ষী না অসৎ লোকের হিতাকাঙ্ক্ষী হইতে হবে এরা রুগী রুগীদেরকে কি করে হ্যাঁ রোগমুক্ত করব আরোগ্য দান করব এদের চিকিৎসার ব্যবস্থা কি করব। নিজের বাড়িতে কেউ রুগী হলে কত ব্যতিব্যস্ত হয়ে যান কত পরেশান হয়ে যান যে আমার বাপকে আমার স্ত্রীকে আমার ছেলে মেয়েকে কি করে আমি সুস্থ করব। ঠিক তেমনই আপনাকে উম্মতে মুসলিমার জন্য হইতে কাঙ্ক্ষী হইতে হবে এটা হচ্ছে আহলে সোনাতা বৈশিষ্ট্য এই মর্মে যে বেশ কিছু হাদিস রয়েছে দুটো হাদিস এখানে উল্লেখ করেছেন এই হাদিসের বিশ্বাস রাখে এর বিশ্বাসী এবং এই অনুযায়ী আমল করে প্রথম হাদিস আল মোমেনুল বুনিয়ান একজন মমিন মুসলিম আর একজন মমিন মুসলিমের জন্য একটি হ্যাঁ, ঘরের মতো পাকা ঘরের মতো একটি বিল্ডিং এর মতো আল মারসুস বাড়িয়েছেন শেখ ইসলাম জানি না প্রসিদ্ধ হাদিসে যেটা আমাদের জানা আছে কাল বুনিয়ানিল মারসুস নেই বুনিয়ান মারসুস আছে সুরায় সফে ইন্নাল্লাযী কাতেলুনা ফি যদি কোনো হাদিসে থাকে তাহলে থাকতে পারে আর নাও থাকতে পারে আল্লাহ আলাম হয়তো তিনি ভাব অর্থ বর্ণনা করেছেন সেটা হইতে পারে হাদিস কিছু পড়ে নিলে বলে দিবেন যে এই হাদিস নেই এটা অস্বীকার করা ভুল আমার কারণ হইতে পারে যে আমার এলমের বাইরে সেটা আছে যদি বড় বড় ইমামদের এলমের বাইরে থেকে যেতে পারে আমরা কি কথা বোঝা গেছে না জি যত মানুষের এলম হবে তত বেশি নমনীয়তা আসবে জমা অতীত মেল এলমে ইল্লা কালিরা তোমাকে কতটা জ্ঞান দেওয়া হয়েছে সামান্য দেওয়া হয়েছে তবে যদি থাকে এটা তো কখনো হয়তো কেউ জিজ্ঞেস করলে আমি বলে দেবো যে কোনো হাদিসে পাওয়া যাচ্ছে কিনা ইয়াশুদ্ধ বাদহ বাদান একটা বিল্ডিং এর কাজ হচ্ছে কি বিল্ডিং এর একটা অংশ আর একটা অংশকে কি করে এশুদ্ধ মানে শক্তিশালী করে একটা ইট আর একটা ইটের সাথে জয়েন্ট দিলে কি হয় মজবুত হয় একটা দেয়াল আরেকটা দেয়ালকে ধরে থাকি এইভাবে একটা অংশ আর একটা অংশকে ধরে আছে ঠিক ওই রকমই মমিন একজন আর একজনকে শক্তিশালী করবে হ্যাঁ তারপরে সহযোগিতা করবে সার্বিক দিক থেকে পাশে থাকবে কথাটি বুঝাতে গিয়ে বললেন যে মমিনরা হচ্ছে এইরকম দেখেন যদি আপনি এইভাবে রাখেন তাতে হাতটা সামান্য ধরলে ছাড়িয়ে দিবে দুটোকে আলাদা করে দিবে কিন্তু এইভাবে তো অত সহজ না যে আমার হাতটাকে এই হাত থেকে এই হাত থেকে ছাড়িয়ে দিবে এ শুদ্ধ বাদ বাধা এইরকম শক্তিশালী হবে মুসলিমরা এক মুসলিম আর মুসলিমের সাথে জি হ্যাঁ তারপরে দ্বিতীয় হাদিস নবী করিম সাল্লা ইসলামে তাতে বিশ্বাস রাখে এই হাদিসগুলিতে বিশ্বাস রাখে আহলে সোনাতল জামাত কি মাসালুল মোহামিন তাওয়াত দহিমতারা হমিমতা আতফাইন মমিনদের দৃষ্টান্ত হচ্ছে উপমা হচ্ছে তাদের পরস্পর সম্প্রীতি ক্ষেত্রে তাওয়াত হ্যাঁ মাওয়াদ্দতুন থেকে মানে ভালোবাসা সম্প্রীতির ক্ষেত্রে অতারাহমহিম আর তাদের হ্যাঁ একের অপরের হ্যাঁ অপর দয়াশীল হওয়ার ক্ষেত্রে অতাহিম এবং হ্যাঁ সমবেদনা জ্ঞাপনের ক্ষেত্রে জি হ্যাঁ একজন আরেকজনের সাথে সমবেদনা জ্ঞাপন করবে একজন আরেকজনের সহানুভূতি দেখাবে সাথে এই ক্ষেত্রে কেমন হবে মমিনরা কামাসালিল জাসাদ একটি দেহের মত একটি দেহের মত একটি দেহের সম্পর্কটা কেমন চিন্তা করেন সোহান আল্লাহ হাতের আঙুলে সামান্য যদি ব্যথা থাকে গোটা শরীর বিষাচ্ছে মনে হচ্ছে এজাস্তা অদুন একটা অঙ্গে যদি কি হয় রোগাক্রান্ত হয় এজাস্তা অদুন তার মধ্যে একটি অঙ্গ যদি রোগাক্রান্ত হয় বা পীড়িত হয় তাদা আল্লাহ সাইরুল জাসাদ তাহলে সমস্ত অঙ্গ সাঁত দিয়ে থাকে তাদা মানে সাঁত দিয়ে থাকে কিসের ক্ষেত্রে সাঁত দিয়ে থাকে একটি অঙ্গে ব্যথা বা কষ্ট আছে কাটা আছে ফোড়া আছে গোটা শরীর সাথ দিচ্ছে বিল হোম্মা জ্বর হইলি জ্বরের গোটা শরীরে জ্বর তাপমাত্রা চড়ে গেছে গোটা শরীর ওয়াসার হ্যাঁ অনিদ্রাই নিদ আসেনি শুধু হাতে আঙ্গুলে ব্যথা আঙ্গুলকে নিদ আসেনি গোটা শরীর নিদ্রা হয়নি নিদ্রাহীনতার কারণে অনিদ্রার কারণে গোটা শরীর মনে হচ্ছে যে জ্বালা করছে চোখ জ্বালা করছে চোখ দিয়ে পানি আসছে ফজর উঠছে তো যেন ঘুম কম থাকছে হ্যাঁ ঘুমাইল না শরীর চোখের কি না চোখ কান্না করছে চোখ দিয়ে পানি আসছে হয় না জি হ্যাঁ ছয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়া মরুনা বিশ্বাবের ইন্দাল বালা বিপদ আপদ বালা মুসিবতে আসলে আহলে সাঁতাল জামাত কি করে ধৈর্য ধরে এবং ধৈর্য ধরার জন্য বলে ধৈর্য ধারণ করো অতাওয়া সবিল হাক্কে নিজেও ধৈর্য ধারণ করো অসবেরু একজন অপরজনকে ধৈর্যের জন্য উপদেশ দান করো তাহলে বিপদ আপদে ধৈর্য ধরতে হবে হাহাকার অবস্থা যেন না হয় কয়েকদিন কান্নাকাটা একবার ভেঙে পড়ার পর তখন একটু হ্যাঁ স্থির হয় না না না প্রথম থেকে ধৈর্য ধরতে হয় অশুক্র ইন্দা রাখা আর স্বচ্ছলতার সময় সুখের সময় সুক্রিয়া আদায় করতে অহংকারী হইলে হবে না নিরাশ হইলে হবে না বিপদের সময় যে আল্লাহ আর আমি বাঁচব না আর আমার বেঁচে লাভ নেই এরকম হইলে হবে না আর সুখের সময় অহংকারী হয়ে গেলে দাম্বিক হয়ে গেলে হবে না যা আমার মতো আছে কে না শুক্রিয়া দিয়ে করবে আল্লাহর দান জি আল্লাহ নিয়ামত ও রেজাফে মুরগিল কাজা আর তিক্ত আল্লাহর ফেসালা যেই ফেসালা মানুষকে হ্যাঁ বরণ করতে মানতে তিক্ত লাগে কাউকে মজা লাগে না মজা লাগে বালা মুসিবত বিপদ আপদ কাউকে মজা লাগে না খেয়ে থাকলে কাউকে মজা লাগে যে আল্লাহ আমাকে না খেয়ে রেখেছেন টাকা নেই পয়সা নেই পেটে দানা নেই খুব মজা লাগছে পৃথিবীতে কোনো লোক নেই ঠিক না মজা লাগবে না মুরুল কাজা মুর মানে হচ্ছে তিতা তিক্ত লাগছে আর কাজা মানে আল্লাহর ফায়সা আল্লাহর ফায়সালে তিক্ত লাগছে তিক্ত লাগলে আল্লাহ সন্তুষ্ট হবে না কিন্তু তিক্ত লাগাতে সন্তুষ্টি প্রকাশ করতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ করলে হাব আল্লাহ যে অবস্থা রেখেছ আল্লাহ তোমার সুক্রিয়া আদায় করছি লাইন সাকার তুল্লাহ আজিদান্নাম আজকে সুক্রিয়া আদায় করবেন কালকে আল্লাহ হয়তো হ্যাঁ স্বস্তির দিন নিয়ে আসবেন আইস আরামের দিন নিয়ে আসবেন সাত নম্বর বিষয় জামাত উত্তম চরিত্রের দিকে আহ্বান করে নিজেরাও চরিত্রবান হয় আর অন্যদেরকেও উত্তম চরিত্রের দিকে কি করে আহ্বান করে মাহাসানিল আমাল দরজাটা বন্ধ করে দেন তো সন্না করুক বলছেন সাত নম্বরে জামাতের বৈশিষ্ট্য হচ্ছে যাওয়া আহলি সহি আকিদাকে পরিপূর্ণতা দান করে উত্তম চরিত্রের দিকে আহ্বান করে অন্যদেরকে আহ্বান করে তার আগে নিজেকে আহ্বান করে যে আগে তুই ভালো হ আগে তুই চরিত্রবান হ হ্যাঁ আগে তুই ভালো মানুষ হ তারপরে অন্য অন্যরা তোর কথা ভালো মানুষ হবে এর মানে এই নাই যে অন্যকে ডাকবেন মানে অন্যকে ডাকবেন যেখানে ডাকার কথা বলা হয়েছে আগে নিজেকে ভালো কাজের দিকে ডাকবেন যে তুই ভালো কাজ কর আগে তারপরে অন্যরাকে ডাকবেন তাহলে কাজ হবে ও মাহাসানিল আমাল আর ভালো কাজগুলির দিকে আহ্বান করে যত ভালো কাজ যে কোনো ভালো কল্যাণের কাজের দিকে আহ্বান করে ওয়া তাকেদুন সাল্লাম এবং এই উক্তির যে অর্থ রয়েছে সেটা বিশ্বাস করে এবং তার বাস্তবায়ন করে কি ইমানের ক্ষেত্রে পরিপূর্ণ মমিন মুসলিম হচ্ছে আহসান হম যার চরিত্র হ্যাঁ বেশি ভালো যে বেশি ভালো চরিত্রের মানুষ জি এই মর্মে অনেক হাদিস রয়েছে আল্লাহর কাছে কেমতের দিনে দাঁড়ি পাল্লায় সবচাইতে ভারী হবে মামিন সাইন আজকাল ফিল মিজান মিন হোসনিল হলুক উত্তম চরিত্রের চাইতে ভারী কিছু দাঁড়ি পাল্লাই হবে না লাহিল্লাহর পরে জেনে রাখতে হবে কারণ অন্য আদিস হচ্ছে লাহিল্লাহ একই সমস্ত কিছু চাইতে ভারী জি হ্যাঁ তো লাহিল্লাহ কালিমা তৌহিদের পরে বা তহিদি আকিদার পরে উত্তম চরিত্র হচ্ছে সবচেয়ে ভারী ওয়ান দেবনা ইলা আন্তাসেলামান কাতাক আর উত্তম মনে করে অনেক সময় ফরজ আর অনেক সময় উত্তম কমপক্ষে উত্তম মনে করে কি যে যে তোমার সাথে সম্পর্ক ছেদ করছে তার সাথে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে সালাম দিতে চায় না তুমি সালাম দাও কথা বলতে চাই না অনেক সময় হয় একসাথে আছেন ও কথাই বলেন মুখ ভারী করে বসে আছে আপনি নিজে কথা বলা শুরু করেন আমি যদি বললাম যে তুই বলবি না তো আমি কেন বলবো না এটা তো ভালো হইল না তুই সালাম না দিলে আমার কি আমিও দেবো না না আপনি দেন ঠিক না জি হ্যাঁ এইরকম আত্মীয়দের সাথে যারা চলতে চায় না দেখেন অনেক আত্মীয়রা আছে আপন মায়ের পেটের ভাই আছে বিদেশ আছেন তো আপনাকে সময় করে টেলিফোন করতেছে ওরা কখনো টেলিফোন করবে না অনেক ভাইদেরকে অনেক সময় বলা যায় টেলিফোন করার নাই পয়সা নেই মিস কল তো দেওয়া যায় মিস কলও দেবেন না তাতে কি বোঝা যায় আপনি পাঁচবার দশবার কল করছেন ও একবার মিস কলও দেবে না তো আপনাকে স্মরণই করে না ও এটাই না আপনার অনুভূতি হবে তারপরেও কি করেন সিলমান কাতা আকা নবী এক বলছেন যে সম্পর্ক ছিন্ন করছে তার সাথে তুই সম্পর্ক মিলিয়ে নাও মেলার চেষ্টা করো অতিমান হারাম আকার যে তোমাকে বঞ্চিত করছে তাকে দাও দেয়নি একসময় অভাব অনেক অনেকের আছেন আপনার বাপের আমলে অভাবী ছিলেন বা আপনারা ছোটকালে অনেক অভাবী ছিলেন পাশের লোক একটা দানা দিত না ভালো কোনোদিন ব্যবহার করেনি এখন তারা অভাবী হয়ে গেছে আল্লাহ আপনাকে সুখী করেছে দেন আপনি যারা বঞ্চিত করেছে আপনাকে তাদেরকে দেন আপনি জি আর ওদেরকে ক্ষমা করে দেওয়া যারা তোমার উপর জুলুম করেছে ইসলামিক চরিত্র আলিসনতাল জামাতের চরিত্র এগুলো জুলুম করেছে বলে আমিও জুলমের প্রতিশোধ নেব সুযোগ পেলে না সুযোগ নিয়ে থাকেন না অপেক্ষা করেন ফাফু ওয়াসফাহু আল্লাহ বচান ক্ষমা করো উপেক্ষা করো ইগনোর করো জি তারপরে নয় নম্বর ওই আমরুনা বেবিরিল ওয়ালিদেন আহর সল জামাত মাতা পিতার সাথে সৎ ব্যবহারের নির্দেশ দান করে আল্লাহর পরে মাতা পিতার হক যা আল্লাহ ফরজ করেছে যদিও যখন দিনের বিষয় আসবে তহিদ সুন্নাতের বিষয় আসবে তখন আল্লাহর পরে রসুল্লাহামের হক হ্যাঁ মহাব্বতের ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে আল্লাহর ভালোবাসা পরে রসুল্লাহ ভালোবাসা কিন্তু হ্যাঁ বাপের কথা মায়ের কথা আল্লাহ কোরআনে করিমে হ্যাঁ ওকাজা রব্বুক আল্লাহ তাবুদুল্লাহ ইয়াহু অবিল ওয়ালিদিন হেসান আল্লাহর পরে কারণ নবী সাল্লাম যেখানে আল্লাহর কথা বলেছে তাতে কিন্তু সামিল হয়ে যাবেন কারণ নবী সাল্লামকে না মানলে আল্লাহকে মানা হয় না সুতরাং যেখানে বলছে আল্লাহর এবাদত করো মানে নবীর তরিকে এবাদত করো চলে এসছে ওইখানে উঠে আর তারপরে অবিল ওয়ালিদিন এহসানা যেখানে বলা হচ্ছে আবুদুল্লাহ তুশিকুবেহি সাইয়া অবিল ওয়ালিদিন এহসানা আল্লাহর ইবাদত করো তার সাথে কাউকে শরীর করিও না নবী করিমের তরিকে ইবাদত করো অবিল ওয়ালিদেন হেসান মাতা পিতার সাথে হেসান করো অনেকে সংশয় হয় যে আপনি যেখানে বলেন আল্লাহর পরে বাপ মায়ের হক তো নবীর নবী করিম নাম না বললেও নবীকে মানা ছাড়া আল্লাহকে মানা হইতেই পারে না করিমের ঘোষণা মাইয়তি রসুল্লাহ ফাঁকা আল্লাহ যে রসুল মানুষ সে আল্লাহকে মানলো তার রসুলকে যে মানে না সে আল্লাহকে মানে না যে কোরআনে কেরমে কোন জায়গা আছে তকবির তাহরিমাদের নামাজ শুরু করবেন সালাম ফিরে নামাজ শেষ করবেন রসুল্লাহ মানা ছাড়া নামাজ পড়াই যাবে না সিয়াম রোজা পালন করাই যাবে না জাকাত দেওয়াই যাবে না হজও করা যাবে না কিছু করা যাবে না আল্লাহ বলছেন হজ পুরা করো কেমন করে হজ পুরা করবেন নবী করিম সাল্লামকে মানতে হবে তাহলে হজ পুরা করা যাবে ঠিক না মাতা পিতার সাথে সদ ব্যবহারের নির্দেশ দিয়ে থাকে আহলে সতল জামাত ওয়াসেলাতিল আরহাম এবং আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে নিজেরা রাখে তারপরে অন্যদেরকে নির্দেশ দেয় সবসময় মনে রাখবেন হসনুল জেওয়ার এবং প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করি অল এহসান আল ইয়াতাম আল মাসাকিন ইয়েতিম যারা অনাথ তাদের সাথে সদ্ব্যবহার করি উপকার করে তাদের তাদের কল্যাণ করে আল মাসাকিন আর যারা দরিদ্র তাদের সাথে সদ্ব্যবহার করে অবনে এবং যারা মুসাফির পথিক মানুষ সফরে এসছে যদিও তাদের কাছে পয়সা আছে তাদের সাথে সদ্ব্যবহার উচিত আমরা যদি স্থানীয় লোক হই বা পুরাতন লোক আর নতুন লোক এসছে তার সাথে সদ্ব্যবহার আপনার উচিত ও রাস্তা চেনে না ঘাট চেনে না বাজার চেনে না ওর পকেটে হয়তো কিছু পয়সা নেই আর আপনি মাসাল পাঁচ বছর ধরে দাম আছেন যদিও আপনিও প্রবাসী কিন্তু সমান না তাহলে আপনাকে ওই সব ইবনে সাবিলেরা নতুন নতুন এসছে ওরা ওদের সাথে সদ্ব্যবহার করতে হবে আপনার এলাকাতে অন্য ডিস্ট্রিক্টের লোক বেড়াতে এসছে ওরা হচ্ছে ইবনে সাবিল যদি ওদের পকেটে পয়সা আছে তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে কারণ সেখানে তারা নিজের দুর্বলতা অনুভব করছে যে আমরা এখানে বাইরের লোক জি আর স্থানীয় লোক আপনি নিজেকে জোরদার মনে করছেন যে গায়ে জোর আছে না এখন সদ্ব্যবহার করেন এটা হচ্ছে ইমানি দাবি সেই আকিদার দাবি তাহলে সন্ত্রাসের মাথায় এসব হচ্ছে চরিত্র বৈশিষ্ট্য রিফকবিল মামলুক আর যারা চাকন্যকর তাদের সাথে নম্র আচরণ করা তাদের শরীর স্বাস্থ্য রয়েছে খেয়াল রাখেন তাদেরও ঘুমের প্রয়োজন রয়েছে আরে আপনি আট ঘন্টা দশ ঘন্টা ঘুমান ওকে তো ছয় ঘন্টা ঘুমাইতে দিবেন বড় আক্ষেপ লাগে যখন শুনতে পাই যে রাত দুটায় ঘুমাইতে দেয় আর ভোর পাঁচটায় উঠিয়ে দেয় আর চব্বিশ ঘন্টা ঘুমাইতে দেখে শুনে যে কত কষ্ট লাগে ইন্নালিল্লাহ রাজি কেয়ামতের দিন সহি আকিদে জান্নাতে যাবে কোশ্চেন কালে জানা যাবে না নামাজ দিয়ে শুধু জান্নাতে কোশ্চেন কালে যেতে পারবে না আউজবিল্লা আউজবিল্লা একটা লোকের হ্যাঁ এটা হচ্ছে তার মৌলিক অধিকার যে তাকে পাঁচ থেকে ছয় ঘন্টা তাকে বিশ্রাম করতে দিতে ঘুমাই দিতে হবে তাকে সারা দিন আপনি এই আসো যাও আসো যাও করতে থাকলে না সামান্য একটু কাজের জন্য ওকে দিয়ে দিলে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ওকে কিচ্ছু বলবো না আর তারপরে তখন আপনি সারাদিন ঠিক আছে আপনার বাড়ির কাজের লোক আছে যেখানে হবে না কেন আমি সারা বিশ্বের মানুষের কথা বলছি কোন একটা দেশকে আমি কেন্দ্র করে বলছি আর কোন একটা জাতিকা মুসলিম জাতির সকলের মধ্যে এই রোগগুলি রয়েছে জালেমরা জুলম করে থাকি নম্র ব্যবহার করুন আল্লাহ দুনিয়া আখেরাত ভালো করবেন নবী করিম সাসাকুম তোমাদেরকে সাহায্য করা হয় আর তোমাদেরকে রিজিক দেওয়া হয় তোমাদের দুর্বলদের ওসিলাতে মাধ্যমে দুর্বল হচ্ছে স্ত্রী দুর্বল হচ্ছে আপনার নাবালো কচি কাচা দুর্বল হচ্ছে আপনার বৃদ্ধ বাপ মা দুর্বল হচ্ছে আপনার চাকর নকর ওরা আরো বেশি দুর্বল আরে আপনার স্ত্রী ছেলে মেয়ে বাপ মায়ের উপরে তো মায়া মমতা আছে সেজন্য তাদেরকে শ্রদ্ধা করছেন অথবা আদর করছেন ঠিক না কিন্তু এর সাথে কোনো আত্মীয়তা নেই কিচ্ছু নেই ওকে মাসের মাস বেতন দিচ্ছেন বা খেতে দিচ্ছেন সেই জন্য মনে করছেন যে ও তো মেশিন না না মেশিন না আপনার মতো মানুষ পাল্লার বান্দা ওকে এবার বন্দীকে সুযোগ দেন ওকে একটু আরাম বিশ্রামের সুযোগ দেন ওর সাথে সদ্ব্যবহার করেন হতে পারে আল্লাহ কালকে আপনাকে ওই জায়গায় নামিয়ে দিতে পারেন আপনাকে ভিক্ষা করতে আসতে হইতে পারে অথবা চাকরি করতে আসতে হইতে পারে তাদের ঘরে জি রিজিকে বরকত হবে আখেরাতের ভয় আজকাল অধিকাংশ মুসলিমদের মধ্যে নেই এই জন্য হাদিস যেটা বললাম সেটাতে নগদ পাবে যদি এই চাকর নকরদের সাথে ভালো আচরণ করেন অধীনস্থদের সাথে ভালো আচরণ করেন যে বাড়িতে কাজের মেয়েরা আছে কাজের ছেলেরা আছে তাদের সাথে ভালো আচরণ করেন তাহলে এর মাধ্যমে আল্লাহ সাহায্য করবেন এর মাধ্যমে আল্লাহ রিজিকও দিবেন রিজিক দিবেন আজকে রিজিক কেড়ে নিচ্ছেন দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে সুভান দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে তারপরে আপনার ভালা মুসিবতের শেষে নেই হ্যাঁ যেখানে সুখ আর সুখ ছিল সেখানে সুখ কোথায় আল্লাহ ছিনিয়ে নিয়েছেন পাশের দেশ দেখুন দেখুন ইরাকের অবস্থা সবচেয়ে ধনী দেশ ছিল পৃথিবীর মধ্যে একটা দেশ দেখুন আপনি সিরিয়ার অবস্থা জি এগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে জি আজকের আমির কালকের ফকির সুতরাং আল্লাহকে ভয় করা উচিত প্রত্যেককে যে যেখানে আছেন যে দু তিনজনের ফোরম্যান হয়েছেন তাকে আল্লাহকে ভয় করা উচিত ওয়ান ওয়ান জামাত অহংকার থেকে নিষেধ করে দাম্বিকতা থেকে নিষেধ করে ওয়াল বাগি আর সীমা লঙ্ঘন করা জুল অত্যাচার থেকে নিষেধ করে ওয়াল ইস্তাল আল খালকি বেগাইর হাক্কিন বেহাক্কিন অবেগাহাক্কিন ন্যায়সঙ্গত হোক অথবা অন্যায়ভাবে হোক আল্লাহর কোন সৃষ্টির ওপর বাড়াবাড়ি করা নিষেধ করে আল্লাহ বাড়াবাড়ি পছন্দ করে ইন্নআল্লাহ আল্লাহবুল মহতাদিন আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে যারা বাড়াবাড়ি করে তাদেরকে মোটেই ভালোবাসেন না ভালোবাসেন না মানে এই নয় যে কিছু করবেন না আল্লাহ সর্বনাশ করবেন ধলিসাত করবেন ধ্বংস করবেন ওয়া আমরুনা বিমা আলী লাখলাখ এইরকমই উত্তম বা চরিত্রের নির্দেশ দিয়ে মা আলীল আখলাখ মানে যে যেই চরিত্রগুলি উচ্চ মানের মানুষের বড় মানুষের হ্যাঁ যে যাকে মানুষ যার সাথে চললে মনে করে সত্যি এই লোক বড় মানুষ হ্যাঁ এত ছোট মনের দু চার দশটা টাকার জন্য এত ছোট মনের কিছু টাকা ধার দেওয়ার জন্য এমন করা শুরু করেছে যে একেবারে মনে হচ্ছে যান নিয়ে নিবে বিভিন্ন ক্ষেত্রে না না না এত মানে ছোট মন যেন না থাকে মনে যাতে উদারতা থাকে সব ক্ষেত্রে শুধু পয়সার ক্ষেত্রে নয় আর চলাফেরার ক্ষেত্রে নয় আকেদার ক্ষেত্রে আকেদার ভিন্নতা আছে আর আমরা ইহুদিকে মেনে নিতে পারছি পাশাপাশি বাস করছে করছেন না অনেকে ইহুদির পাশে বাস করছে কেন পশ্চিমা দেশে ইহুদির পাশে বাস করে না তারপরে খ্রিস্টানদের পাশে বাস করে না হিন্দুদের পাশে আপনারা বাস করেন না তাহলে হিন্দুকে মেনে নিতে পারছেন আপনি কবর মাজারে সেজদাকারীকে মেনে নিতে পারছেন আর কেউ যদি সহি আঁকি দেয় আমিন জোর বলে বা রফেদিনী করে অথবা সম্মিলিত মোনাজাত না করে না একে মেনে নেওয়া যায় না একে মসজিদে আসলে হাত পা ভেঙে দাও আর না মসজিদ থেকে তাড়িয়ে দাও হ্যাঁ এত নিচু এত নিচু শ্রেণীর মানুষ এত নিচে নেমে যাওয়া আহলে সতাল জামাতের এটা চরিত্র নয় এগুলো আহলে বেদাতের চরিত্র এই জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি একটা আলোচনা করবো আমাকে স্মরণ করবেন কোন সময় হ্যাঁ উদারতা সম্পর্কে যে উদারতা সহি আকিদার ভাইদের মধ্যে ওলামাদের মধ্যে আছে আর জনগণের মাঝে আছে না বিদাতিদের মধ্যে আছে কোন একটা সহি আকিদার মসজিদে আহলাদিস মসজিদে এসে বিশ বছর কেউ নামাজ পড়ুক বেদাতি তরিকায় কখনো তাকে কেউ তিরস্কার করবে না কখনো তাকে মসজিদ থেকে বের করবে না আর আমার সাথে জামিয়া সালাফিয়া মার্কামারা জামিয়াতে পড়া করেছে ওই রকম আর যেখানে ইচ্ছা সেখানে হাত বেঁধেছে জীবনে গতিরস্কার করেনি মসজিদ থেকে বের করা তো দূরের কথা বা গাল বন্ধ করা তো দূরের কথা অথবা তাকে এইসব চার্জ করা দূর কথা কোথায় পেলে সব তো দূরের কথা আর আজকে আমাদের সহিদার ভাইদের সাথে যে আচরণ করছে সেটা এহুদির সাথে করবেন না দেওয়ানবাগির সাথেও করছে না আটরসির সাথে করছে না মাইজ ভান্ডারির সাথে করছে না খ্রিস্টানের সাথে করছে না কোনো হিন্দুর সাথে করছে না আর কারোর সাথে আল্লাহ করতেও বলছেন না এর মানে এই নয় যে আপনি কাফেরদের সাথে খারাপ আচরণ করেন আল্লাহ বলছেন তাদের সাথে কি করো হ্যাঁ বকুল উল্লিনাস হুসনা মানুষের সাথে ভালো আচরণ করো সব মানুষের সাথে আল্লাহ বলেছেন এটা হচ্ছে ইসলাম আহলে সতাল জামাত যদি ইসলামের দুশ্মন হয় তার সাথে ভালো আচরণ করে তার সাথে ভালো আচরণ করে জি যেমন সুউচ্চ চরিত্রের নির্দেশ দিয়ে থাকে এবং সুউচ্চ চরিত্র দ্বারা নিজেরা সুসজ্জিত হয়ে থাকে ওয়ান হাওনা সাফা সেফেহা ওই রকমই নিচু চরিত্র একবার নিম্ন মানে নোংরা চরিত্র থেকে নিজেরা বিরত থাকে অন্যদেরকে বিরত রাখে খারাপ আচরণ করিও না সে যেই হোক না কেন বদাকিদার লোক হোক না কেন এই আমরা কখনো এটা পছন্দ করি না যে একটা বেদাতি হুজুরের বেদাতি বক্তা সিরকি কুফুরি বক্তব্য করছে গাঁজাখুরি বক্তব্য করছে সেজন্য তার আপনি ব্যঙ্গচিত্র করেন আর তাকে গালমন্দ করেন হ্যাঁ হ্যাঁ গাল দেন আর তার ওপর খারাপ কমেন্ট করেন না মোটেই না এগুলো ভালো কাজ না হ্যাঁ, আল্লাহ কাফেরদের দেবদেবীকে গাল দিতে নিষেধ করেছেন ওলা তাসুবুল্লাহ ফেসুবুল্লাহ এই সব দেবদেবী যেসবের পূজা হচ্ছে সেগুলোকে যদি গালমন্দ করো তাহলে তারা মূর্খতা বসত অজ্ঞতা বশত আল্লাহকে কালকে গাল দেওয়া শুরু করবে বুঝা গেছে তোমাদের কারণে আল্লাহ গাল খাবে এইটা আল্লাহ নিষেধ করেছেন ও কুল্লমায়া কুলু নাহু বারো নম্বর বা ১৩ নম্বরে অনেকগুলি কথা বর্ণনা করলাম এটি বারো তেরো নম্বর অকুল্ল মায়া কুলন সুন্না আহলে সতল জামাত এক কথা এখনো সারছেন যে যা কিছু তারা বলে মুখ দিয়ে বা যা কিছু তারা করে তাদের আচার আচরণ এই রকম যেগুলো উল্লেখ করলাম সেগুলি হোক অথবা অন্য কিছু হোক আগাই রেহি সমস্ত ক্ষেত্রে তারা কোরআন এবং সন্ন্যার নির্ভেজাল অনুসরণ করে হাইনামাহ মুতাফিহে মুতাবে কিতাব সন্না কোরআন এবং সন্ন্যার কি করে এত্তেবা অনুসরণ করে আল্লাহ কোরআনে কি বলেছেন নবী করিম সাল্লাম কি করেছেন নবী করিম সাল্লাম মক্কায় এত বড় বড় জালেম কাফেরদের সাথে মক্কা বিজয়ের বছর কি আচরণ করেছেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম নাজদের যেই রাজা যেই রাজা নবী করিম সাল্লামের শহরে মদিনা একটা গমের দানা পর্যন্ত এই নাজদ এলাকা থেকে যেতে দেবে না হ্যাঁ এই ঘোষণা করে রেখেছিল যখন বন্দী হলো কিছু সাহাবাই কেরামদের হাতে সহি বখারিত হাদিস রয়েছে তিন দিনের মসজিদ নবীর খুঁটিতে বাঁধা থাকলো তিন দিন পরে নবী করিম সাহসালাম ছেড়ে দিলেন কোনো প্রতিশোধ নিলেন না এই উত্তম চরিত্র দেখে ছাড়া পাওয়ার পরে গেল যাওয়ার পরে একটা কূপে গোসল করে এসে মসজিদ নবীতে ঢুকলো সাল বলছেন আসাদু আল্লাহ এলাহ আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কলাম পড়ে নিল এই হচ্ছে চরিত্র জি ভালো চরিত্র দিয়ে মন্দকে দূর করতে হবে যেমন পানি দিয়ে আমরা পেশাব পায়খানা দূর করি কেউ পেশাব দিয়ে পায়খানা সাফ করেন ইস্তিনজা করেন না করেন কেউ করেন না ওই জন্য আল্লাহ বলছে ইদফা বিল্লাতি হে আহসান দূর করো মন্দকে যেটা বেশি উত্তম শুধু উত্তম না যেটা বেশি ভালো সেটা দিয়ে বেশি ভালো পানি পাও তো খারাপ পানি দিয়ে পেশাব পায়খানা দূর করিও না এখানে সৌদি আরবে দুই রকম পানি আছে ঠিক না একটা পানি যেটা নলে আসছে আর আর একটা পানি যেগুলো আপনার ধরেন এই আপনার ওই গাছপালাতে দিচ্ছে না গাছপালাতে এই যে রাস্তার কিনারা কিনারে যে গাছপালাগুলো আছে এগুলো তো দিচ্ছে না দিচ্ছে না ওই পানি দিয়ে কি বাথরুম সারবেন হ্যাঁ সারবেন না আপনি হ্যাঁ কারণ ওর চাইতে ভালো পানি আপনাকে আপনার বাসাতে নলে পানি আছে জি হ্যাঁ এই বিল্লাতে হাসান এক কথায় তেরো নম্বরে বলছেন শেখুল ইসলাম রাহেমাহুল্লাহ তারিকাতহম হেয়া দিনুল ইসলাম আহলে সতাল জামাতের এক কথাই তরিকা হচ্ছে এক কথায় তরিকা এসব সুফিদের একশো কত তরিকা একশো ছাব্বিশ তরিকা ওইসব তরিকা না বানানো তরিকা নাই তরিকা হচ্ছে দিনুল ইসলাম ইসলাম ইসলাম হচ্ছে তরিকা জি হ্যাঁ তরিকা হচ্ছে মোহাম্মদী তরিকা সাল্লাহ আলী জি হ্যাঁ নবী করিম সাল্লা সাল্লাম এই উম্মত সম্পর্কে ভবিষ্যৎবাণী করে সংবাদও দিয়েছেন জানিয়েছেন কি যে আন্না উম্মাতাহু সাতাফ তারিফ আলা সালাসমা ফিরকা যে তার উম্মত অচিরেই তেহাত্তর দলে কি হবে বিভক্ত হবে তেহাত্তর ভাগে বিভক্ত হয়ে যাবে এক ওম্মতে মোহাম্মদিয়া তেহাত্তরটি দলে ভাগ হয়ে যাবে কুল্লহ ফিন্নার এবং তার সাথে এটাও বলে দিয়েছেন যে সবগুলি জাহান নামে যাবে এটাও মনে রাখেন সবগুলি জাহান নামে যাওয়া মানে চিরকাল নামে না কারণ এইসব হাদিসের তর্জমা করতে গিয়ে একসঙ্গে লোকেরা কি থেকে কি করে দিচ্ছে সব জাহান নামে যাবে মানে আসল এদের পানিশমেন্ট হচ্ছে জাহান নামে যাওয়া এদের এদের মেলা শ্রেণী বিভাগ আছে কেউ চিরকালই যাবে কেউ দীর্ঘকাল যাবে কেউ কিছু কাল যাবে কারো শাস্তি ছিল জাহান নামে যাওয়া কিন্তু সেই শাস্তিটা তার কবর আজাব দিয়ে মাফে গেছে আর যাবে না জাহান নামে কারো আসলে তার পানিশমেন্ট এই অবস্থায় মারা গেলে কি ছিল হ্যাঁ জাহান্নাম ছিল কিন্তু তার জাহান্নামে যাওয়া লাগলো না অথচ কাজটা করেছে জাহান্নামে যাওয়া কাজ করেছে জাহান্নামে যাওয়ার কাজ কথাগুলি মনে রাখা ভালো করে কিন্তু জাহান্নামে যাওয়ারই কাজ করেছে এই অবস্থায় গেলে জাহান্নামে চলে যেত কিন্তু সে জাহান্নামেও গেল না কবর রাজাব না হইতে পারে কারণ এই পাপের কারণে দুনিয়াতে তাকে বড় বড় বালা মুসিবত বরদাস্ত করতে হয়েছে বড় বড় বিপদের সম্মুখীন তাকে হইতে হয়েছে ওতেই কাফারা হয়ে গেছে হইতে পারে না পারে না এছাড়া হইতে পারে দুনিয়া তো কাফারা হয়নি হয়তো আল্লাহ ছাড় দিয়েছেন কবরেও আল্লাহ আল্লাহ রাহমুর রাহিম আল্লাহ যদি বলেন আমি মাফ করলাম আমার এই বান্দাকে তো আপনার আমার করার কি আছে না বলবেন আল্লাহ জালেম হয়ে যাবে এই অধিকার আমাদের নেই যে আল্লাহকে জালেম সাব্যস্ত করব আল্লাহর ইচ্ছে বোঝা গেছে কিনা আপনার টাকা পয়সা দিয়ে আপনি কাকে কয়বার খাওয়াবেন সেই ক্ষেত্রে আমার চার্জ করার কোন অধিকার আছে নাকি বলেন দেখি কথা বুঝতে পারছেন না পারছেন না আপনি যদি জীবনে আমাকে না খাওয়ান আর আপনার কোন ভাইকে এদের মধ্য থেকে আপনি ডেলি খাওয়াচ্ছেন তা আমার কোন আপত্তি তোলার আছে নাকি জীবনে একবার আমাকে খাওয়াইলেন না আমাদের খাওয়াইলেন না আর শুধু ওকেই খাওয়ান রাত দিন আপনি আরে আমার টাকা আমার পয়সা আমার ধন যাকে ইচ্ছা তাকে খাওয়াবো ঠিক কিনা হারাম কাজে তো ভাই করিনি আপনার বলার কি আছে তো আল্লাহ রব্বুল আলমিন যদি কাউকে তার রহমতে অথবা নবী করিমের সাফাতে অথবা কোনো আম্বিয়া রসুলের সাফাতে বা কোনো আল্লাহর নেক বান্দার সাফাতে মাফ করে দেন হতে পারে না আসল পানিশমেন্ট তার জাহান্নাম ছিল কিন্তু জাহান্নাম হয়নি সুতরাং বেদাত বিভিন্ন বেদাত করলে যে জাহান্নাম আছে বা বিভিন্ন হারাম কাজ করলে জাহান্নাম আছে তার মনে বলবেন না যে জাহান্নামে এমন হয়ে গেছে যে সে হ্যাঁ, নামাজ রোজা করলেও জাহান্নাম থেকে রক্ষা পাবে না আর সে তাহাজ পড়লেও জাহান্নাম থেকে রক্ষা পাবে না এগুলো আহলে সোনতর তরিকা নয় এগুলো আহলে জামাতের আদর্শ নয় এইভাবে বলা মনে রাখবেন যখনই শাস্তির আয়াত হাদিসগুলো একদিকে তখন আর একদিকে রাখবেন আল্লাহ রহমত মাগফেরাতের আয়াত হাদিসগুলোকে রাখবেন দুটো ব্যালেন্স ঠিক থাকবে তাহলে বোঝা গেছে শুধু শাস্তির পানিশমেন্টের আয়াত হাদিসকে যদি নজরে রাখেন তো আপনি ওই খারেজিদের রাস্তায় চলে যাবেন আপনি হয়তো অজান্তে আর যদি আপনি শাস্তির আয়াত হাদিসকে একেবারে ভুলে গেলেন উপেক্ষা করলেন শুধু আল্লাহর নিয়ামত আর রহমত আর মাঘ ফেরাত আল্লাহ গাফুর রাহিম আল্লাহ রহমুর রাহিমিন আল্লাহ ইন্নাল্লাহ ফেরুজনুবাজামিয়া সব শুধু এই আয়াত আর হাদিসগুলো যদি আপনি মুখস্থ রাখেন আর ওগুলোই নজরে রাখেন এই দিকটা ভুলে যান তাহলে আপনি মুরজিয়া হয়ে গুমরা হয়ে যাবেন একদিকে মুরজিয়ার গুমরা হয়েছে হ্যাঁ মমিন মুসলিমের জন্য সাতক্ষণ মা মুরজিয়া বোঝা গেছে নামাজ না পড়লে কি হবে যখন মুসলিম একদিন জান্নাত যাব মুরজিয়া কথা বোঝা গেছে আর একটা পাপ হয়েছে আল্লাহ কি আমাকে মাফ করবে এত পাপি তাপি আল্লাহকে মাফ করবে বা আল্লাহ তোকে মাফ করবে তুই এত বড় অপরাধী যা চিরকালে জাহান্নামি তুই বিপদ একদিকে খারেজিদের ফেতনা আর একদিকে মুরজিয়াদের ফেতনা দুই গুমরাহি থেকে বেঁচে থাকবেন তাহলে আহলে সন্না হইতে পারবেন আল্লাহ যেন তৌফিক দান করেন তো বলছিলাম যে এই ওম্মত তেহাত্তর দলে বিভক্ত হবে বিয়ে করিম সাল্লাম বলেছেন সবগুলি জাহান নামে যাবে ইল্লা ওয়াহেদা তবে একটি দল ওয়াহিয়াল আল জামাতু সেই দলটির নাম হচ্ছে এক হাদিস রয়েছে আল জামা সেটি হচ্ছে জামাত জি জামাত মানে বড় দল নাই জামাত মানে যেই দল কোরআন সোনার ভিত্তিতে জামাতবদ্ধ আছে এটাকে আমি অনেক পুরাতন একটা আলোচনাতে জানি না মাঝখানে করেছি কিনা কিন্তু একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম পারিবারিক উদাহরণ দিয়ে কারণ এগুলো সহজে বুঝে আসে বাপ মা আর ভাই বোন ধরেন দশ ভাই বোন আর বাপ মা একটা পরিবার ঠিক না একটা পরিবার আমরা একসাথে ছিলাম ধীরে ধীরে হইল কি বড় ভাই জুদা হয়ে গেল ঠিক আছে দ্বিতীয়টা হয়ে গেল চার নম্বর পাঁচ নম্বরটা হয়ে গেল এই করে সব জুদা হইতে পৃথক হইতে হইতে সব আলাদা আলাদা সব আলাদা অন্য চলে গেল হচ্ছে না হচ্ছে না আমাদের দেশে হচ্ছে না হচ্ছে না জি হ্যাঁ আর এক থাকা জরুরিও না কলহ করবে না এক থাকবেন আলাদা আলাদা হয়ে গেল বাপ কিন্তু বোড়া ওই ছোট বা যে কোনো ভাই বড়গুলি হয়তো ছোটগুলি হয়তো চলে গেছে খারাপ আচরণ করে কিন্তু ওই যারা তার সাথে থেকেছে ছেলে মেয়েদের মধ্যে ওদেরকে নিয়ে আছে গুছিয়ে আছে বোঝা গেছে মেয়ের দু চারটা বিয়ে সাজি দিয়ে বিভিন্ন পরিবারে গিয়ে সেট হয়ে গেল ওরা এক আধটা মেয়ে বাড়িতে থেকে গেল এখন কোনটাকে জামাত বলবেন বাপ মায়ের সাথে যারা আছে তারা এখন আমরা সঙ্গবদ্ধ একসাথে পরিবার একসাথে এক পরিবারে আছি যৌথ পরিবারে আছি দেশের ভাষায় ঠিক না এটা হচ্ছে জামাত এটা হচ্ছে জামাত আর ওই যে বিভিন্ন বাড়িতে বিয়ে শাদি হয়ে মেয়েরা চলে গেছে তারপরে ওই ভাইয়েরা আলাদা আলাদা অন্য চলে আলাদা বাড়ি বেঁধে নেছে আলাদা চলে গেছে কেউ শহরে চলে গেছে কেউ অন্য কোনো জায়গায় চলে গেছে আলাদা ভিটে মাটিতে চলে গেছে ওরাকে বলবো ওরা কি হয়ে গেছে ইফতারাকা জুদা হয়ে গেছে আরবিতে ওইটাকে ইফতারাকা বলে জুদা হয়ে গেছে উর্দুতে জুদা হয়ে গেছে পৃথক হয়ে গেছে বুঝা গেছে আলাদা হয়ে গেছে যাই বলে এটা হচ্ছে ইফতারাকা যে আলাদা হয়ে গেছে সে হলো ফিরকা আর যারা বাপমায়ের সাথে আছে ওরা হচ্ছে জামাত তো নবী করিম সাল্লাম যে দিনের ওপর ছেড়ে গেছেন সাহাবাই কেরামদেরকে নবী করিম সাহাবাই কেরাম এটি হচ্ছে জামাত এটি হচ্ছে জামাত এই জামাতের আকিদা মানহাজ পথ মতের উপর যারা আছে এরা হচ্ছে কেমত পর্যন্ত জামাত তাদের সংখ্যা কম হইলেও একটা ছেলে দশটা একটা ছেলে শুধু বাপের সাথে আছে ওরে ওই ওই হচ্ছে জামাত আর নয়টা ছেলে যে আলাদা অন্য চলে গেছে এরা বলেছে এরা কি হয়ে গেছে ছড়িয়ে ছিটিয়ে গেছে বলবেন ইফতার আঁকা বলবেন না ঠিক ওই রকম বিভিন্ন আকিদা কে মুরজি আকিদা নিয়ে কে রাফেজি আকিদা নিয়ে কে খারেজি আকিদা নিয়ে কে মোতাজেল আকিদা নিয়ে কেউ জাহমিয়া আকিদা নিয়ে কেউ আশারি আকিদা নিয়ে কেউ মাতরিদি আকিদা নিয়ে কেউ সুফি আকিদা নিয়ে কেউ চিস্তি আকিদে নিয়ে কেউ দিয়া কেউ কাদরিয়া কেউ নকশবন্দিয়া এই নিয়ে আলাদা আলাদা ছড়িয়ে ছিটিয়ে গেছে ইফতারাকা এটা কি হয়ে গেছে ইফতারাকা ফিরকা হয়ে গেছে জামাত কোনটি মা আনা আলাইহি ইয়ম আসহাবি আমি যে আদর্শের উপর আছি আর আমার সাহাবাইকার বোন যে আদর্শের উপর আছে এটি হচ্ছে জামাত সে সংখ্যালঘু হইতে পারে সংখ্যালঘুটাই জামাত বড় দল হইলেই জামাত হয় না যদি বিচ্ছিন্ন হয়ে গিয়ে থাকে নবী করিম সাল্লা সাল্লামের আদর্শ থেকে তারিকা থেকে অফি হাদিস ইন আনহো আরেকটি হাদিস রয়েছে নবী করিম সাল্লাম থেকে আনহ কাল বলেছেন এই এর এই যেই ফিরকাটি নাজি ফিরকা মানে মুক্তিপ্রাপ্ত ফিরকা তেহাত্তরটি জাহান্নাম বাহাত্তরটি জাহান্নামে তেহাত্তর মধ্যে আর একটি হচ্ছে জান্নাতি ওইটি সম্পর্কে এক হাদিস রয়েছে ওয়াহিয়াল জামাত আর আর এক হাদিস রয়েছে হুম মানকানা আলা মিসলিম মা আনা আলিহিল ইয়ম আসহাবি ওই দলটি হচ্ছে মানকানা যারা হবে আলা মিসলে মা আনা আলি আমি আজকে যার উপর আছি সেই রকম যারা হবে ও আসহাবি আর আমার সাহাবাই কেরামরা যেই রকমের আদর্শের উপর সেই রকম আদর্শ উপর যারা কায়েম থাকে নবী করিম এবং সাহাবাই কেরামদের আদর্শের উপর যারা কায়েম থাকবে তাহলে আপনাকে প্রত্যেকটি বিষয়কে আপনার আকিদ আমলকে যাচাই করতে হবে নবী করিম সাল্লামের জামানে কি মিলাদ ছিল পাকা কবর ছিল মাজার ছিল খানকা ছিল এই সুফিদের এই জিকির ছিল ওজিফা ছিল সম্মিলিত দুরুদ ছিল শয়েবরাত ছিল হ্যাঁ শয়ে মেরাজের অনুষ্ঠান ছিল আর তারপরে কেয়াম মিলাদ এগুলো ছিল আর এই এইরকম ভাবে যত বিদাত মুসলিম সমাজ নবী করিম সাল্লামের সাহাবিদের নামাজে নামাজ দিয়া নামাজ শুরু হইতো একতা দেয় তো বেহাজ আলম দিয়া নামাজ শুরু হইতো নামাজ সাহেব সালাম ফিরার পরে ফরজ নামাজের পরে মোনাজাতের নামে সম্মিলিত দোয়া হইতো এমাম দোয়া করছে বাকির আমিন আমিন বলছে এই তরিকাটা নবীর সাহাবিরা করেছেন হোম্মান কানা আলা মিসলে মা আনা আলী হিল অসাবি যদি থাকে তো করেন আর না হইলে নিজের সংশোধন করেন আল্লাহ যেন তৌফিক দান করেন বলছেন তারপরে সার আল মোতামাসেকুনবিল ইসলামিল মাহদে আল খালিস আনী সৌবিক হুম আহলুসন্নত জামাত সুতরাং যারা নিখুঁত নির্ভেজাল ইসলামকে আঁকড়ে ধরেছেন যেই ইসলাম আল খালেস আনি সমস্ত রকমের বিভ্রান্তির সংমিশ্রণ থেকে মুক্ত আল খালেস আনি সব আনি সব মানে হচ্ছে এখতেলাত হ্যাঁ? বিভ্রান্তি যে ওতে মিকচার হওয়া যে মিকচার হয়েছে সংমিশ্রণ ঘটেছে সন্ন্যতের সাথে বিদাতের সংমিশ্রণ ঘটেছে তহিদের সাথে শিরকের সংমিশ্রণ ঘটেছে কুসংস্কারের সংমিশ্রণ ঘটেছে বিবাহ সাদী নির্ভেজাল কত সুন্দর সুন্নতি বিবাহ সাদী ওতে খোরাফাত কুসংস্কার আর ওতে ঢুকেছে বিধাত আর ওতে ঢুকেছে কিছু প্রথাগত বিষয় এইসব মিলিয়ে জুলিয়ে বিবাহ মুসলিমদের আর সহি তরিকায় না ইল্লা মাশা আল্লাহ বুঝতে পেরেছেন নগদ মোহর গিয়েছে বোঝা গেছে শুধু ছেলেটা দেখবে ওটা গেছে ছেলে অনেক সময় দেখে না আমার বাপ দেখে নিয়েছে আরে তোমার বাপের দেখার অধিকারটা কি হ্যাঁ হ্যাঁ আমার বন্ধু বান্ধবরা দেখেছে আর আমি এখানে আছি আমি ছবি দেখে নিচ্ছি আর ও বন্ধুরাকে পাঠিয়ে দিচ্ছে ওর বউ দেখতে আউজবিল্লা কুব্রতা কুসংস্কার হারাম না যাই কাজ জি তো জীবনের প্রতিটি ক্ষেত্রে আহলে জামাত খালেস ইসলামকে আঁকড়ে ধরে থাকবে যে ইসলাম সমস্ত রকমের সংমিশ্রণ থেকে মুক্ত শিরকি বেদাত কুপ্রথা এ সমস্ত সংমিশ্রণ থেকে মুক্ত ওরাই হচ্ছে হুম আহলি সন্ন্যত আল জামাত ওরাই হচ্ছে আহলে সন্ন্যত আল জামাত ওয়াফিহিম সুদ্দিকুন আহলি সন্ন্যতের মধ্যেই সিদ্দিকিন রয়েছে বেদাতিদের মধ্যে সিদ্দিকিন অলিউল্লাহ গোস কত ভুল কথা আসলে হ্যাঁ আহলে সন্ন্যত জামাত যারা তাদের মধ্যেই সিদ্দিক হতে পারে আহলে বেদাত কখনো সিদ্দিক হতে পারে না অসহাদা তাদের মধ্যে শহীদ রয়েছে বেদাতি তরিকার জীবন যাপন বেদাতি কাজের জন্য গিয়েছে আর মারা গেছে বলছে যে শহীদ হয়েছে আর চাঁদে দেখা গেছে আর কোথায় স্বপ্নে জান্নাতে দেখা গেছে আউজবিল্লা বোঝা গেছে না শহীদ হবে আহলে সন্তান জামাতের মধ্য থেকে তাহলে আহলে বিদাত শহীদ হবে না ওয়াসলেহন ওদের মধ্যে সলেহন কারণ সলেহন হওয়ার জন্য আমলগুলি কবুল হইতে আমল সলে হইতে হবে বেদাত থাকলে আমল সলে হয় না আর শিরিক থাকলে আমল সলে হয় না আমল কবুল হওয়ার জন্য দুটো শর্ত তাহলে ওকে সলেহীন অলিউল্লাহ নেক কার কি করে বলবেন যেখানে বিদাতকারী বিদাত করছে আর বলছেন বড় নেক লোক বড় অলিউল্লাহ লোক হ্যাঁ অমিনহুম আলামুল হোদা আর তাদের মধ্যে রয়েছে হেদায়তের প্রতীক যাদের মাধ্যমে বহু লোক হেদায়ত পেয়েছে সহি রাস্তা পেয়েছে মানুষের চোখ খুলেছে অমাসাবিহ দুজা এবং অন্ধকারের প্রদীপ রয়েছে তাদের মধ্যে আলোচনাতের মধ্যে উলুল মানাতিবিল মাসুরা যাদের রয়েছে কোরআন সন্ন্যায় বর্ণিত ফজিলত তারা হচ্ছে কোরআন সন্ন্যায় বর্ণিত ফজিলতওয়ালা অল ফাজাইল মজকুরা আর যা উল্লিখিত হয়েছে ফজিলত তা তাদের মধ্যে রয়েছে অফিহিমুল আবদাল ওদের মধ্যে আল্লাহর নেক বান্দাদের কার আবদাল রয়েছে এই আবদাল কাকে বলা হয় আবদাল সম্পর্কে একটা হাদিস রয়েছে হাদিসকে কেউ কেউ সহি বলেছেন আর কেউ জয়ীব বলেছেন যদি এই নামগুলি সহি হয় তো এই আবদাল মানে এই না যে যাদের কেরামতির ছড়াছড়ি আবদাল কাকে বলে এখন শেখ সালেউল ফৌজান হাফেজাহুল্লাহর ভাষ্য থেকে শোনাই কারণ আমি শোনালে তো বলবে যে আমার মনে হয় পীরতন্ত্রের সাথে দুশ্মনি আছে তাই না তো এমন বড় আলেমের উক্তি শোনাই যিনি বর্তমান যুগে পৃথিবীর সবচেয়ে বড় আলেম বললে ভুল হবে না জি বলছেন অফিহিমুল আবদাল এর সারা করতে ভাষ্য করতে গিয়ে শেখ সাল ফজান বলছেন অহমুল আউলিয়া ওরা হচ্ছে আল্লাহর বন্ধু অলি আউলিয়া ওয়াল অব্বাদ এবং এবাদত গুজার যারা এবাদতে কঠোর পরিশ্রম করে তাও সন্নতি তরিকা ভিত্তি হবে এবাদতটা না জি হ্যাঁ তৌহিদ ভিত্তি ও সন্নতি তরিকা সুম্মু বেজালিকা ওদেরকে আবদাল কেন বলা হয় আউলিয়াদেরকে এবং আবেদ জাহেদদেরকে এবাদত করছে একজন এলেমের সাথে আর একজন এবাদত করছে অজ্ঞতার সাথে কে শ্রেষ্ঠ যে এলেমের সাথে তাহলে আলেম শব্দটা না বললে মনে আসল আবেদ হচ্ছে কে যে আলেম হওয়ার পরে বন্দি করে ধরেন একটা লোক দিন ইসলামের তেমন কিছু বোঝা নাই কিন্তু রাত্রে দুই তিন ঘন্টা তাজ্জুদ পড়ছে বা সারা রাত তাজ্জুদ পড়ছে ধরেন উঠে গেল দুই তিন ঘন্টা শুয়ে তারপর সারা রাত ধরেন চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা তাজ্জুদ পড়ছে আর আরেকজন আলেম একেবারে জিরো থাকবে না আলেম হবে আর যদি জীবনে পড়বে না এটাও হওয়া উচিত নয় আবার এটা মনে করবেন না যে আলেমের ঘুম আর জাহেলের তাহাজুদ সমান এটা বিদ্যার্থীদের কথা আবার এটা জাল কথা এটা একজন আলেম ঘুমিয়ে যদি থাকে আর একজন যদি আবেদ হ্যাঁ এবাদত করে নাকি সমান না তার চাইতে বেশি আর ঘুম নাকি ওর চাইতে বেশি ফজল থাকে এগুলো বেদাতিদের কথা এগুলো আমাদের কথা নয় আলোচনাদের কথা নয় তবে একজন আলেমের দিন এলমের সাথে যদি অল্প ইবাদত করে এক ঘন্টাও আধা ঘন্টাও এবাদত করে নফল এবাদত হ্যাঁ আর আর একজন অজ্ঞতার সাথে যদি মেলা এবাদত করে কয়েক ঘন্টার এবাদত আলেমের এবাদতের সমান হবে না কারণ সত্যিকার অন্তরে ভয় হয় এর নাম একসাল্লাহ মেন এবাদেহি আর ওলামা সত্যিকার অর্থে সত্যিকার অর্থে আল্লাহ ভয় ভীতি যে হয় যে যত বেশি এলম রাখে তহিদ সন্না কোরআন হেদিস সম্পর্কে তত বেশি তো আবদাল সম্পর্কে বলতে বলছেন আবদাল কারা বলছেন কিলা আবদাল কেন বলা হয় সম্মুবেজ আলিকা নামকরণ কেন হইল আবদাল অলি আউলিয়া এবং নেক বান্দাদের লিয়ান্নাহম কুল্লাহ এই জন্য বলা হয়েছে যে একজন মারা গেলে আর একজনকে আল্লাহ ওর করে দেন মানে দুনিয়া এইরকম নেক বান্দা থেকে শূন্য থাকে না যখনই একজন নেক বান্দা মারা গেল আর একজন কোন পরিবারে জরুরি ওই পরিবারে পয়দা হবে আর বংশ পরম্পরা ইসলামী কিছু নেই হতে পারে যে বড় আল্লাহর নেকবান্দার ছেলে অসৎ কিন্তু একটা গোবরে পদ্ম ফুল এটা জাহেল মুরুক্ষর ছেলে এমন নেক হইল আর বাস্তব দেখতে পাচ্ছেন পাক পবিত্র দেশে থেকেও বা মুসলিম পরিবেশে বাংলাদেশের মতো দেশে থেকেও পাকিস্তানের মতো দেশে থেকে অত নেক হয় না যত নেক গোবরে পদ্ম ফুলের মতো কেউ ইউরোপ আমেরিকা কানাডা থেকে এত নেক যে দাঁড়িয়ে হাত লাগায় আর মুসলিম দেশে দাড়ি নিয়ে হিমসিম খাচ্ছে বলছে দাড়ি রাখা যাবে না আজকে দাঁড়িয়ে রাখলে সন্ত্রাসী বলে দিবে দাঁড়িয়ে রাখলে রাস্তায় চলাফেরা করা যাবে না আর ইসলামী বই নিয়ে বাংলাদেশে যাওয়া যাবে না কত ভয়ভীত আর আমার ইউরোপ আমেরিকার অনেক ভাইয়েরা আসছে এখান থেকে আর গাদার গাদা বই নিয়ে যাচ্ছে বোঝা গেছে কিনা তো কথা হচ্ছে যে আবদাল কাকে বলে বলছেন কুল্লাম আহাদ কেউ যদি মারা যায় তো আল্লাহর নেক বান্দা শূন্য যেন আল্লাহর জমিন না থাকে সে যেন উবদেলা মিয়া খান জনকে আল্লাহ তৈরি করে দেন যে সে নেক হয় সে ওইরকম আলেম হয় দেখা যাচ্ছে একজন বড় আলেম মারা গেছে আর একজন মাসে আল্লাহ ওর খেদমত উঠলো তখন তার দ্বারা খেদমত হইল হতেই আছে আন এমাম থেকে উক্তি রয়েছে সম্পর্কে তাহলে কারা শোনেন কারণ সম্পর্কে সুফিদের হচ্ছে একেবারে এমাম আহমদ কথা শোনেন চার ইমামের একজন ইমাম আন্নাহম আসহাবুল হাদিস ওরা হচ্ছে কোরআন হাদিসওয়ালা যারা কোন হাদিসের অনুসারী আহলুল হাদিস না আহল হাদিস হলেই হবে না আকিদাই এবাদতে আখলাকে জীবনের সার্বিক ক্ষেত্রে কোরআন সোনার অনুসারী হওয়ার চেষ্টা করলো এলমের ভিত্তিতে এলমের ভিত্তিতে আহলুল হাদিস বা আসহাবুল হাদিস যারা অথবা মহাদ্দেসিন দুটাই মহাদ্দেসিন হলে সবচেয়ে ভালো যে হাদিসের জ্ঞানও আছে এবং হাদিস অনুযায়ী আমলও আছে এটা হচ্ছে নাম্বার ওয়ান আহলে হাদিস আর নাম্বার টু আহ হাদিস ওরাও আহলুল হাদিস বা আসাবুল হাদিস যারা হাদিসের ওই রকম গভীর পাণ্ডিত্য না রাখলেও হাদিস অনুযায়ী জীবন যাপন করে কোরআন হাদিস ছাড়া বিনা দলিলে কোনো অন্ধ অনুকরণ করে না তারা হচ্ছে আবদাল ওয়াফিহিম আইমাতুদ্দিন আর ওদের মধ্যে আইমাই ইসলাম রয়েছে আইমাই দিন রয়েছে এই মর্মে বেশ কিছু উক্তি রয়েছে যেমন সহি বখারি যদি কোনো সময় পড়েন দেখবেন এক জায়গায় উল্লেখ করি যেমন বখারের মতো একজন ওস্তাদ আলিবুল মাদিনী তাকে জিজ্ঞেস করা হয় তাইফে মানুষের সাহায্যপ্রাপ্ত দল যাদের আল্লাহ সবসময় সাহায্য করেন এই দল সম্পর্কে বলতে বলছেন ইনলাম একুনু এমাম আহমদের উক্তি হচ্ছে এটি ইনলাম একুনু আহলাল হাদিস ফালা আদরি মানহুম ওরা যদি আহলে হাদিস না হয় আহলুল হাদিস না হয় তাহলে আমি জানি না যে ওরা আর কি হইতে পারে আর আহলুল হাদিস দুই রকম বললাম দুটোকে সামিল যারা হাদিসের কোরআন হাদিসের জ্ঞান রাখে এবং তার সাথে আমল করে অথবা কোরআন হাদিসের জ্ঞান হয়তো কম আছে কিন্তু কোরআন হাদিস অনুযায়ী চলে কোরআন হাদিসের বাইরে চলতে জানে না তারাও হচ্ছে সাহায্যপ্রাপ্ত দল আর আলিবাদিনী বলছেন যে হোম আসাবুল হাদিস এই কথা ইমাম মোহাম্মদ থেকে বর্ণিত রয়েছে আর ইমাম আলী মাদিনী থেকে বর্ণিত রয়েছে এইরকমই যারা আমরবিল মারুফ করে না হেলমনকার করে ভালো কাজে উপদেশ দেয় অন্য কাজে বাধা দেয় এই যারা জেহাদ ফিসাবিল্লা করে শর্ত পোড়া হয়েছে জেহাদ ফিসাবিল্লা আগে আগে সার্বিক কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত থাকে তারাও হচ্ছে এই আবদাল বা তারা হচ্ছে আল্লাহর আউলিয়া এবং সাহায্যপ্রাপ্ত দল যাদের আল্লাহ সাহায্য করবেন বলছেন তারপরে ওদের মধ্যে আইম্মা ইসলাম রয়েছে আইম্মা ইসলাম বড় বড় আইম্মা ইকরাম তারা হচ্ছে আহলে সন্তল জামাত ইমাম আবু হানিফা শাহি মালিক আহমদ ইমাম বুখারি যত মহাদিস মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজিবিন দারা কুতনি বাইহাকি দারমি তারপরে ইমাম ইবনে তাইমিয়া ইবনুল কাইম ইবনে কাজির হ্যাঁ ইমাম জাহাবি ইমাম হাফিজ বিন হাজার ইমাম নবী এইরকম যত আইম্মা ইসলাম রয়েছেন বর্তমান যুগের যারা বড় বড় আলেম শেখ ইবিন বাস ইবিন ওসাইমিন আল্লাহ নাসুদ্দিন আলবানী রাহেমাহমুল্লাহ জামিয়ান এরাই হচ্ছেন আইম্মায় দিন এরাই হচ্ছেন আল্লাহর নেক বান্দা আবদার আজমাল মুসলিমুন আল্লাহ হেদায়তহিম যাদের হেদায়ত প্রাপ্ত হওয়ার ক্ষেত্রে মুসলিমদের ইজমা রয়েছে বেদাতি ছাড়া করণ সুন্নার আলমদের সবার ইজমা রয়েছে যে আবু হানিফা হ্যাঁ মিনা হোদা শাফি হোদা জি সবাই হচ্ছে হোদা বলেই হচ্ছে সাহায্যপ্রাপ্ত দল এরাই হচ্ছে আহলে সোনাতাল জামাত সাহায্যপ্রাপ্ত দল সম্পর্কে বলেছেন সর্বদা আমার একটি ক্ষুদ্র দল হকের ওপর সাহায্যপ্রাপ্ত থাকবে রয়েছে বিজয়ী থাকবে রহমান যারা তাদের বিরোধিতা করবে অন্য মান খাজাল যারা তাদেরকে অপদস্থ লাঞ্ছিত করতে চাইবে অসহায় ছেড়ে দিতে চাইবে এক ঘরে করে দিতে চাইবে তাদের কোনো ক্ষতি করতে পারবে সংখ্যা বাড়তি আছে এক ঘোরা করতে চেয়েছিল দেখা গেল যে ধীরে ধীরে ধীরে ধীরে বাড়তে বাড়তে গ্রামে দশটা হয়ে গেছে সেই আকিদার দশটা হইতে হইতে পঞ্চাশটা হয়ে গেছে বাড়ছে না বাড়ছে না লাইয়াদুর রহমান খালাফ দেখতে হয়তো যান দেখেন সই আকিদার চিত্র দেখেন আজকে পৃথিবীতে সারা বিশ্বে তো বলছে লাইয়াদুর রহমান খালাফ তাদের যারা বিরোধিতা করবে দমন নীতি অবলম্বন করবে কিচ্ছু করতে পারবে না ওয়ালামান খাজাল আর যারা তাদের লাঞ্ছিত করতে চাইবে লাঞ্ছিত অবদস্ত করতে পারবে না বাড়তেই থাকবে জি হ্যাঁ হাত্তা তা কমাসা কতদিন পর্যন্তই চলতে থাকবে কেয়ামত পর্যন্ত ফানাসারুল্লাহ এখানে আলোচনা শেষ শেষখানে সমাপ্তিতে বলছেন শেখুল ইসলাম তাইমা রাহমাউল্লাহ তালা মুজাদ্দ ইসলাম আল্লাহর কাছে যাচ্চা করি চাইছি মিনহুম আমাদেরকে যেন তাদের দলে সামিল করেন বলুন আমি ও আল্লাহ কলুবানা হাদানা আমাদেরকে হেদায়ত করার পরে আমাদের অন্তরকে যেন বক্র না করে দেন ও আইয়াহাবালানা মিল্লা দুনহু রহমা আর তার পক্ষ থেকে আমাদেরকে যেন রহমত করুণা দান করেন ইন্নাহু হওয়াল ওয়াহাব তিনি হচ্ছেন মহান দাতা ওসল্লাহ আলা মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ ইসলামের ওপর সলাদ বর্ষিত হোক ওয়া আলহি আর তার বংশধরের ওপর ওসাহাবি এবং তার সাথী সঙ্গী সহচরদের ওপর ওসাল্লাম এবং সালাম বর্ষিত হোক তসলিমান কাসির অসংখ্য সালাম সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত وجزاكم الله خيرا السلام عليكم ورحمة الله وبركاته يا إله الكون يا المولى العظيم يا كريما منه قرآن كريم